জন্য বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান যাদের মঙ্গল কামনা করেন যাদের ভালোবাসেন কেবলমাত্র তাদেরকেই দিনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রব্বুল আলমিন যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন একমাত্র তাকেই দিনের সহি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন আমরা আজকে যখন মেয়ে লোকেরা বিভিন্ন বাজারে অর্ধনগ্ন বা উলাঙ্গপনা বেহায়াপনার সাথে জড়িত হয়ে মার্কেটে ঘোরাঘুরি করছে যখন মেয়েরা বিভিন্ন পর পুরুষের সঙ্গে সময় কাটাচ্ছে সেই মুহূর্তে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে এই দিনের কথা শোনার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন এটা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমিনের এক বিরাট অনুগ্রহ এবং সত্যিকার আল্লাহ তালা আপনাদেরকে ভালোবেসেছেন তারই প্রমাণ করে কোরআনুল করিমে আল্লাহ সুবহান বলেন লাইং সাকার তুম হে আমার বান্দা বান্দিরা তোমরা যদি আমার নেয়ামতকে পেয়ে তার শুক্রিয়া আদায় করো আমি তোমাদের সে নেয়ামতকে আরো অনেক গুণে বৃদ্ধি করে দিব পক্ষান্তরে যদি আমার নেয়ামতকে পেয়ে তোমরা আমার নেয়ামতের অসুক্রি করো অকৃতজ্ঞতা করো আমি তোমাদেরকে কঠিন শাস্তি দিব এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্য আজকে আপনারা দিনের কথা শোনার সুযোগ পাচ্ছেন আমাদের অনেক বোনেরা আছে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যারা ইন্টারনেটের মাধ্যমে আমাদের লেকচার শুনে বক্তব্য শুনে তারা কান্নাকাটি করেন যে আমরা আপনার বক্তব্য সরাসরি শুনতে পাচ্ছি না আমরা আপনার লেখা বইগুলো পাচ্ছি না আমরা বিভিন্ন রকমের বিভ্রান্তমূলক বক্তব্য শুনে দিন থেকে দূরে সরে যাচ্ছি কোরআন এবং হাদিসের এই জন্য সহি জ্ঞান অর্জন করার সুযোগ লাভ করা এটা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত আমাদের সামনে রমজানুল করিম এই রমজান মাসে আমরা রমজানকে কিভাবে বরণ করব আমরা দেখি একদল নারী পুরুষ বর্ষ বরণ করার জন্য ব্যস্ত হয়ে যায় নববর্ষ পান্তাভাত আরো কত কিছু এরা করে আর একদল মমিন তারাও তৈরি হয় রমজানুল করিমকে বরণ করার জন্য ইস্তেকবাল করার জন্য রমজানকে স্বাগত জানাবার জন্য আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম এই রমজানুল করিম সম্পর্কে বলেছেন যে রমজান মাস এমন একটা মাস যে মাসে তুসাফাদুফি শায়াতিন শয়তানকে শিকলাবদ্ধ করা হয় রমজান মাসে তুফাত্তাহু আবু আবুল জান্না জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় সুবহান আল্লাহ হামদি অতুগলাকু আবু আবুল নার জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম বলছেন ফি লাইলাতুল কাদার রমজান মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কাদার হিয়া খৈরুমিন আল শাহর যে রাত হাজার মাসের চেয়ে উত্তম মান হরিমা খৈরহা ফকদ হরিম আল খাইর কুল্লাহ যে ব্যক্তি রমজানের এই লাইলাতুল কদরের বরকত থেকে বঞ্চিত হলো মর্যাদা লাভ করা থেকে বঞ্চিত হলো সেজন্য সমস্ত মঙ্গলময় জিনিস থেকে বঞ্চিত হল আল্লাহ রসুল সাল্লাম আরো বলছেন ইলা রমজান মাসের শেষ রাতে রমজানের রোজা যারা পালন করেছে তাদের সমস্ত গুনা ক্ষমা করে দেওয়া হয় এজন্য রমজান মাসের মর্যাদা অনেক বড় রমজানের কেন এত মর্যাদা কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমজান মাস হচ্ছে সে মাস যে মাসে কোরআনুল করিমকে নাজিল করা হয়েছে বোঝা গেল কোরআন নাজিলের মাস হওয়ার কারণেই এই রমজানের এত বড় মর্যাদা আমরা বাংলাদেশে অনেক দিবস পালন করে থাকি ভাষা দিবস তারপরে স্বাধীনতা দিবস বিজয় দিবস এই দিনগুলো কত এলো কত গেল পৃথিবীর কোনো মানুষ খোঁজ রাখার প্রয়োজন মনে করে নাই কিন্তু যখন এই নির্দিষ্ট দিনে বিশেষ কোনো ঘটনা ঘটল তার কারণেই এই দিনগুলোর মর্যাদা বেড়ে গেল ঠিক এরকম ভাবে পৃথিবীর ইতিহাসে রমজান মাস কত এলো কত গেল কেউ খবর রাখার প্রয়োজন মনে করে নাই কিন্তু রমজান মাসে একটা মেহমানকে আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন ওই মেহমানের আগমনের কারণে রমজান মাসের মর্যাদা বৃদ্ধি পেল সেই মেহমান হচ্ছে আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু রমজান মাস হচ্ছে সে মাস যেই মাসে কোরআনুল করিমকে নাজিল করা হয়েছে এই কোরআনুল করিমের কারণেই মূলত আমাদের নবীজির মর্যাদা এই কোরআন যে মাসে নাজিল হয় সে মাসের মর্যাদা বেড়ে যায় এই কোরআন যে রাতে নাজিল হয়েছে সে রাতের মর্যাদা বেড়ে গেল আল্লাহ বলছেন ইন্না আনজালনা হুফি লাইলাতুল কদর আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে ওমা আদরাকা মা লাইলাতুল কদর আপনি জানেন কি লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদর খৈরুম মিন আলফি শাহর লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম এই কোরআনুল করিমের কারণে আমাদেরও মর্যাদা আমরা কোরআনুল করিমকে যত বেশি পড়াশোনা করব গবেষণা করব আমল করব আমাদের মর্যাদা তত বেড়ে যাবে সেজন্য আমরা রমজানুল করিমকে সামনে রেখে কিছু আলোচনা পেশ করব অন্তরের কান দিয়ে আমরা এগুলো শুনব আমি প্রথমেই কোরআনুল করিমের সুরায় তবার একশো এগারো নম্বর আয়াতটা পেশ করছি যেটা প্রত্যেকটা মমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তারা এখানে বলছেন নিশ্চয় আল্লাহ তালা ইস্তারা ক্রয় করেছেন মিনাল মিনিন মমিনদের থেকে আনফুসাহমু আমওয়ালাহুম তাদের জান এবং মালকে বেআন্না লাহমুল জান্না জান্নাতের বিনিময়ে আপনারা জানেন বেচা কিনা করতে হলে কয়টা জিনিস দরকার হয় চারটা জিনিস একজন বিক্রেতা একজন ক্রেতা আর হচ্ছে যে পণ্য বিক্রি হচ্ছে আর হলো মূল্য এখানে আয়াতে লক্ষ্য করলে আপনি দেখবেন আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাহ হাসতারা নিশ্চয় আল্লাহ তালা ক্রয় করেছেন ক্রেতা হচ্ছেন কে আল্লাহ বিক্রেতা হচ্ছে কে মিনাল মমিনিন মমিনরা মমিনদের থেকে আল্লাহ ক্রয় করছেন কি ক্রয় করেছেন পণ্যটা কি আনফুসাহুম আমওয়ালাহুম মমিনদের জান এবং মাল এবারে বিনিময়টা কি বেআন্না আহমুল জান্না জান্নাতের বিনিময়ে এটা নিশ্চিত যে যে ব্যক্তি কিনে তার কাছে ওই জিনিসটার মূল্য আছে বলেই তো কিনে বিক্রেতার প্রয়োজন নাই কিন্তু ক্রেতার প্রয়োজন আছে বলে সে কিনে অথচ আমাদের যান মাল সবকিছুর মালিককে আল্লাহ আল্লাহ তালা সব কিছুর মালিক হওয়া সত্ত্বেও আমাদের মাল ক্রয় করে নিচ্ছেন কি জন্য এটা গুরুত্ব বুঝাবার জন্য যে আমাদের একটা বড় কাজ করতে হবে সেই কাজটা কি আজকে আমাদের মনে রাখতে হবে এই আয়াত সকলেই পড়ে আল্লাহ তালা মোমিনদের যান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে এই পর্যন্ত সকলেই পড়ে এই পর্যন্ত পড়ার পরে আর সামনে বাড়ে না তাবলিগলারা বলেন অন্যান্য পিরসাবেরা বলেন রাজনীতিবিদরা বলেন সকলেই এই আয়াতটা পড়ে কিন্তু এই পর্যন্ত পড়ে ওই যে ইন্ডিয়া যেরকম ফারাক্কার বাদ দিয়ে নদীর পানির স্রোত অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে ঠিক এরকম ভাবে আল্লাহর কালামের এই আয়াতটাকে তেলাওয়াত করে মানুষেরা আর দিকে ঘুরিয়ে দেয় সেজন্য আজকে আমরা জানব যে আল্লাহ যে মোমিনদের যান এবং মাল ক্রয় করেছেন সেই যান মাল আল্লাহ তালার কাছে হস্তান্তর করতে হবে নাকি বিক্রয় করে আপনি মাল দিবেন না বিক্রয় করে নিশ্চয়ই মাল তাকে দিতে হবে এবারে আল্লাহ তালা বলছেন আয়াতটা আপনারা কোরআন খুলে দেখবেন সুরায় তবার একশত এগারো নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন এবারে তোমাকে বাজার যেতে হবে বাজারটা কি তারা আল্লাহর রাস্তায় লড়াই করে যুদ্ধ করে কেতাল করে ইউকাতিলুনা যুদ্ধ করে বোঝা গেল আল্লাহর রাস্তায় যারা জানমাল বিক্রয় করে দিয়েছে তাদের সেই জানমাল হস্তান্তর করার জন্য বাজার হচ্ছে কোথায় যুদ্ধের ময়দান ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন তারা মারে এবং মরে ফাইয়াকুলুন তারা মারে কতল করে হত্যা করে ওয়ায়ুকুতালুন আবার কখনো তারা নিজেরা নিহত হয়ে যায় এই রকম যারা আল্লাহর কাছে জীবনকে এবং মালকে বিক্রয় করে দিয়েছেন আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল কোরআন এই ওয়াদা আল্লাহর পক্ষ থেকে তাওরাতে ইঞ্জিলে এবং কোরআনে রয়েছে সত্য ওয়াদা আমরা যেমন জমি কিনতে গেলে তালাশ করি দলিল ঠিক আছে কিনা বাংলাদেশ আমলের দলিল তারপরে পাকিস্তান আমলের পর্চা ঠিক আছে কিনা ব্রিটিশ আমলের পর্চা আছে কিনা কি যেন বলে S A R S CS এই সমস্ত পর্চাগুলো আমরা দেখি ঠিক আল্লাহ রাব্বুল আলমিনও আমাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহ তালা মোমিনদের জানমাল জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন আল্লাহ তালা জান্নাত দিবেন এই সত্য ওয়াদা রয়েছে তাওরাতে সত্য ওয়াদা রয়েছে ইঞ্জিলে এই সত্য ওয়াদা রয়েছে কোরআনে তার মানে ব্রিটিশ আমলের দলিল পাকিস্তান আমলের দলিল এরকম বাংলাদেশ আমলের সব পর্চা ঠিক আছে মানে তাওরাতে আছে ইঞ্জিলে আছে কোরআনে আছে ইঞ্জিল হচ্ছে আমাদের নবীর আগেরটা ইসারা সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছিল আর তাওরাত হচ্ছে তারও আগে মুসালামের প্রতি যে কিতাব নাজিল হয়েছিল আল্লাহ বলছেন এই তোমাদের জন্য ওয়াদা রয়েছে তাওরাতে এই ওয়াদা রয়েছে কোরআ ইঞ্জিলে এ ওয়াদা রয়েছে কোরআনে আমরা কি আল্লাহর সে ওয়াদা বিশ্বাস করি না আল্লাহ আমাদের মাল ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে আল্লাহ আকবার আমরা সকলেই আল্লাহর কাছে জানমাল বিক্রি করার জন্য তৈরি আছি কিনা মনে করতে পারেন আল্লাহ ওয়াদা পূরণ করেন কিনা ঠকলাম কিনা জমি কিনতে গেলে তিনটা জিনিস দেখতে হয় একটা হচ্ছে জমির দলিল ঠিক আছে কিনা দুই নাম্বার হচ্ছে জমির দখল আছে কিনা তিন নাম্বার হচ্ছে মালিক ঠিক আছে কিনা এখানে আল্লাহ তালা বলছেন অসুবিধা নাই মালিক ঠিক আছে আল্লাহ বলছেন অমান আওফা বিআহদিহি মিন আল্লাহ অমান আল্লাহর চেয়ে আর বেশি ওয়াদা পূরণকারী কে আছো আল্লাহর চেয়ে অধিক বেশি ওয়াদা পূরণ করার মতো কে আছে তার মানে আল্লাহ ওয়াদা পূরণ করবেন এরপরে আল্লাহ বলছেন সুতরাং তোমরা আনন্দিত হও খুশি হও ওই বেচা কিনার মাধ্যমে যে বেচা কিনা তোমরা করেছো আল্লাহর সঙ্গে কার সঙ্গে আল্লাহর সঙ্গে তোমরা যে বেচা কিনা করেছ আল্লাহ বলছেন এটাই হচ্ছে মহান সফলতা বড় কামিয়াবি এটা যদি করা যায় এবারে মাল কেবল বিক্রি করলেই তো হবে না আল্লাহ কি পচা মাল কিনবেন আল্লাহ তালা যে মাল কিনবেন সেই মালের কিছু কোয়ালিটি আছে আমরা যারা আল্লাহর কাছে নিজের জান মাল বিক্রয় করতে চাই আজকে আলোচনা তাদের জন্য যে কি কি কোয়ালিটি অর্জন করতে হবে কি কোয়ালিটি অর্জন করলে তারপরে আল্লাহ কিনবেন আপনি যেমন পচা মাছ পচা চাল পচা ডাল নষ্ট তেল পেঁয়াজ রসুন তরি তরকারি আপনি ক্রয় করেন না ঠিক এরকম ভাবে আল্লাহ সুবাহান যে যা জীবনের মধ্যে যার জানের মধ্যে শিরিক আছে বেদাত আছে কুসংস্কার আছে এইগুলো ক্রয় করবেন না সেই জন্য আজকে আপনাদের সামনে আমি মালের কোয়ালিটি আমাদের কি কোয়ালিটি কি গুণ অর্জন করতে হবে সেই গুণগুলো এক এক করে আলোচনা করব এটাই আজকে আলোচ্য বিষয় আমরা যাতে রমজানের জন্য সেই প্রস্তুতি গ্রহণ করতে পারি এজন্য কিতাবুল আকায়েদ যেটা আপনাকে দেওয়া হয়েছে আপনাদের হাতে এই কিতাবুল আকায়েদ পড়বেন এখানে দেখবেন শিরিকের উপরে দীর্ঘ আলোচনা আছে প্রায় সাড়ে তিন শত প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে যেগুলো আপনাদের প্রত্যেকটা মুসলিমের জন্য জরুরি আমি এটার নাম দিয়েছি কিতাবুল আকায়েদ না খালি বরং আকিদা ইসলামী আকিদার প্যাকেজ একটা প্যাকেজের মধ্যে যেমন সব থাকে এখানে সবই আছে আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ইমান আনার কি অর্থ ফেরেস্তার উপর ইমান আনার কি অর্থ রাসুলদের প্রতি ইমান আনার কি অর্থ ইসলাম কি অর্থ ইমান কি অর্থ কে মুমিন কে মুসলিম এই জাতীয় অনেকগুলো প্রশ্ন এরপরে আছে প্রচলিত শিরিক বেদাত এই সমস্তগুলো বর্জন করে তারপরে আমরা এই কোয়ালিটিগুলো অর্জন করব আসুন এবারে সুরায় তবার একশো বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা যে মোমিনদের থেকে যান এবং মাল ক্রয় করেছেন তাদের মধ্যে এই গুণগুলো থাকতে হবে এই আয়াতে নয়টা গুণ নয়টা বৈশিষ্ট্য নয়টা কোয়ালিটি আলোচনা করেছেন আমরা এক এক করে শুনবো আল্লাহ তারা বলছেন التائبون العابدون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তারা যে সমস্ত মমিনদের থেকে যান এবং মালকে ক্রয় করেছেন সেই মমিনদের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্য এই গুণাবলী থাকতে হবে আত্মাইবুন এক নাম্বার হলো তারা হবে বারবার তবাকারী জীবনে যদি গুণা হয়ে যায় আবার সঙ্গে সঙ্গে তবা করে ফিরে আসবে তবা মানে কি তবা মানে হচ্ছে ফিরে আসা আপনার সন্তান যেরকম পালিয়ে যায় আবার ফিরে আসে ভয় পায় আব্বা আম্মা মার দেয় কিনা তখন আব্বা আম্মা বলে না না ফিরে আসো আমি তো তোমার মা আমি তোমার আব্বু ফিরে আসো ঠিক আল্লাহ রাব্বুল আলমিনও তার বান্দাকে ডাকেন যত অন্যায় করো গুণা করো ফিরে আসো আমি তোমাকে ক্ষমা করে দিব এই জন্য যারা আল্লাহর কাছে তবা করে আল্লাহ তারা তাদের তবা কবুল করেন তাদেরকে পছন্দ করেন তাদের জানমাল ক্রয় করেন এই জন্য শুরুতেই বলা হয়েছে ইবুন যারা বারবার আল্লাহর কাছে তবা করে জীবনের সারা জীবনটা চলে গেছে অন্যায় করতে করতে গুণা করতে করতে আল্লাহ বলেন ভয় পেও না আমি তোমার রব অকাল রব্বুকুম দুউনি আস্তাজিবিলাকুম তোমাদের রবের পক্ষ থেকে এলান শুনো ঘোষণা শুনে নাও উদউনি আস্তাজিবিল্লাকুম আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব আমি তোমার ডাক কবুল করব উদউনি আস্তাজিবিলাকুম আল্লাহ তারা আরো অনেক জায়গায় বলেছেন আমার দেশে সমস্যা হচ্ছে মানুষ কোরআন পড়ে না পীর সাবদের বক্তব্য শুনে কিছু বক্তাদের বক্তৃতা শুনে আর তারা বই লিখে দেয় যে বান্দা অসংখ্য গুণা করার কারণে আল্লাহ মাফ করতে চান না পীর অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দোয়া করে তারপরে আল্লাহ মাফ করেন নওয়াজ আমরা নামাজে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন থেকে শুরু করে ইয়া কানা আবুদু আমরা সরাসরি আল্লাহকে বলছি ইয়া কানা আবুদু আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি এখানে কোনো ভায়া নাই কোনো মাধ্যম নাই আল্লাহকে সরাসরি বলতে হবে এগুলো পীরদের বানানো কথা যে বান্দা অসংখ্য গুণা করলে আল্লাহ মাফ করতে চাহেন না পীরের কাছে বললে পীর অনুরায় বিনয় করে আল্লাহর কাছে বললে তারপরে আল্লাহ মাফ করেন এগুলো মিথ্যা কথা আসুন কোরআনকে আমরা জিজ্ঞেস করি কোরআন কি বলে কোরআনে আল্লাহ তারা বলছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি হে নবী আপনাকে যদি আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কত দূরে আছি আমি কি করি আল্লাহ বলছেন ফাইন্নি করিব আমি তো বান্দার কাছে আছি আমি বান্দার কাছি উজিবু দানি আমি বান্দার ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাক দেয় যখন ডাক দেয় আমি তখনই সাড়া দেই আর একাত আল্লাহ বলছেন উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে পাপ করেছে গুণা করেছে আপনি ওদেরকে বলুন রহমাতিল্লাহ বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না আল্লাহর রহমতের থেকে নৈরাশ হওয়া হারাম আমরা আল্লাহর কাছে আশাও রাখবো ভয়ও রাখবো ভয়ও রাখবো আশাও রাখবো ভয় রাখবে যে না যেন আল্লাহ আমাকে কোনো গুনাহের কারণে জাহান নামে শাস্তি দিয়ে দেন আশা রাখবো এই যে আল্লাহ তো দয়ালু আল্লাহ নিজেই বলেছেন অন্যায় করলে তবা করো তাওবা মানে হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসা অতীতের অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা লজ্জিত হওয়া ভবিষ্যতে না করার জন্য অঙ্গীকার করা এটার নাম হচ্ছে তবা তবা মানে খালি মুখে আস্তাকফুল্লাহ পড়ার নাম নয় এজন্য মনে রাখতে হবে এরকম তবা করার পরে আবার যদি গুণা হয়ে যায় আবারও আমরা আল্লাহ কাছে তবা করবো গুনার থেকে ক্ষমা চাবো এরকম যদি সত্তর বারো একটা গুণা করে ফেলে একদিনে আল্লাহ তারা বলে আমি তাকেও কবুল করব যদি সে খালেজ দিলে তবা করে আল্লাহ বলছেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না নৈরাশ হওয়া যাবে না নিশ্চয় আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন এজন্য আল্লাহর কাছে তবা করতে হবে আল্লাহ তাআলা সরাসরি শুনেন এই বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালা আমার অন্তরের খবর জানেন আমার কথা শুনেন এই বিশ্বাস রেখে আল্লাহর কাছে দোয়া করতে হবে কোরআনে আল্লাহ তারা বলে দিচ্ছেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা আমি তোমার গর্দানের সাহারগের চেয়েও কাছে অরিদ অরিদ মানি হচ্ছে তোমার মুখের থেকে বের হবে আমি সঙ্গে সঙ্গে তোমার কথাটা শুনে নিব এই জন্য একটা মোবাইল কোম্পানিও নাম দিয়েছিল অরিদ তারা হয়তো এই শব্দটা কোরআন থেকে নিয়েছিল তারা বুঝতে পেরেছিল অরিদ মানে হচ্ছে যে এক মুখ থেকে বের হবে সঙ্গে সঙ্গে কানে পৌঁছে যাবে এটার নাম হচ্ছে অরিদ আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন বান্দা আমি তোমার গর্দানের শাহরগের চেয়েও কাছে এই জন্য প্রথম গুণ আমাদের তবা করতে হবে আত্মা ইবুন রমজান মাস আমাদের সামনে আমরা আমাদের জীবনের সব গুণার থেকে তবা করব এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কি আত্মা ইবুন আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মমিনদের থেকে তাদের যান এবং মাল ক্রয় করে নিয়েছেন তাদের প্রথম গুণ হচ্ছে আত্মা ইবুন তারা আল্লাহর কাছে প্রত্যাবর্তনকারী তবাকারী দুই নাম্বার হচ্ছে আল্লাহ আবিদুন তারা আল্লাহর কাছে বেশি বেশি এবাদত করে তারা ফরজ নামাজগুলো ঠিক মতো পড়ে রুকু সেজদা ঠিক মতো করে রুকুর থেকে সোজা দাঁড়ায় দাঁড় মধ্যে গিয়ে স্থির হয়ে যায় কাকের মতো ঠোকর মারে না ঠিক মতো ভাবে আল্লাহর ইবাদত করা সিয়াম পালন করে জাকাত আদায় করে হজ করে সবগুলো তারা ঠিক মতো পালন করে আল্লাহ আবিদুন এখানেও মনে রাখতে হবে পীর সাহরা এখানেও সর্বনাশ করেছে আমাদের দেশের এক শ্রেণীর সুফিবাদ পীরবাদ এরা যারা বিশ্বাস করে এরা দেখবেন অনেক গল্প করে যে আধ্যাত্মিকতার শীর্ষ মাকামে গেলে নামাজ রোজা এবাদত কিছুই লাগে না নওয়াজ তারা কিন্তু কোরআন দিয়ে দলিল দিবে আপনাকে কোরআনের একটা আয়াতে আছে সুরায় জুমারের নিরানব্বই নম্বর আয়াতে বলা আছে তুমি তোমার রবের এবাদত করো যতক্ষণ পর্যন্ত না আসে তো একিন আসলে এবাদত লাগবে না এইটা দিয়ে ওরা দলিল দেয় এই তো একিন আসলে লাগবে না একিন মানে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকাম আমরা এই আয়াতের অর্থ আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম কি করেছেন দেখব আপনারা তাফসিরে ইবনে কাসির আপনাদের কাছে আছে দেখে নিবেন সুরায় জুমার নিরানব্বই নম্বর আয়াত আল্লাহর নবী ব্যাখ্যা করেছেন আয়াতের অর্থ ওই পিসাব যা করে সুফিরা ভণ্ডরা যা করে তা নয় আয়াতের অর্থ হচ্ছে অবুদ রব্বাকা তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণে একইন না আসে আর এখানে একইন মানে হচ্ছে মৃত্যু তার মানে মৃত্যু পর্যন্ত আল্লাহর এবাদত করতে থাকতে হবে তারও জন্য কোনো ক্ষমা নাই আমাদের নবীজি সারা জীবন এবাদত করেছেন আপনারা হাদিস পড়ুন বোখারির কেতাব সালাতের মধ্যে দেখবেন আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে পড়লেন মাস্তিদে যাওয়ার মতো ক্ষমতা নেই এবার এশার সালাতের আজান হয়ে গেল আল্লাহর নবী সাহাবায় কেরামদের জিজ্ঞেস করলেন নামাজ কি হয়ে গেছে সাহাবায় কেরাম কি বললেন হে নবী আপনার জন্য অপেক্ষমান রয়েছে আপনি গেলেই তো জামাত শুরু হয়ে যাবে আল্লাহর নবী উজু করলেন বেহুশ হয়ে পড়লেন চার চার বার বেহুশ হয়ে গেলেন পঞ্চমবার আবু বকরকে বললেন যে নামাজ পড়াও মরু আবা নাস তোমরা আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি শুরু করে দেয় আল্লাহর নবীর আদেশ প্রাপ্ত হয়ে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু আল্লাহর নবীর যায় নামাজে দাঁড়িয়ে মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করা শুরু করলেন এবারে আল্লাহর নবী একটু সুস্থ হলেন উজু করলেন দুইজন সাহাবিকে ডাকলেন এক পাশে আলী এক পাশে বেলাল দুজন সাহাবির কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী এবারে মসজিদে জামাতে হাজির হওয়ার জন্য রওনা হলেন বোখারির হাদিসে বলা হয়েছে ওয়ারে জেলাহু তাকুত্তানিবিল আরদে আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল সুবহানাল্লাহ যেই নবীর আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করা ছিল যেই নবী সম্পর্কে আল্লাহ তালা কোরআনে স্পষ্ট বলেছেন হে নবী আল্লাহ তালা আপনার আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও অসুস্থ থাকা অবস্থায়ও দুজন সাহাবির কাঁধে ভর দিয়ে মসজিদে রওনা হলেন আর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে ছিল এর পরেও যদি কোন পীর বলে কোন সুফি বলে কোন দরবেশ বলে যে আধ্যাত্মিকতার শীর্ষ মাকামে গেলে নামাজ রোজা লাগে না সেগুলো পীর না শয়তান পরিষ্কার শয়তান এই জন্য মনে রাখতে হবে আল্লাহ তালা কারো জন্য এবাদতকে মাফ করে দেন নাই এজন্য রমজান সামনে আমরাও বেশি করে এবাদত করব দুই নাম্বার কোয়ালিটি বলছিলাম আল্লাহ তারা এবাদতকারী হবে আল্লাহর এবাদত করবে কোন অবস্থাতেই তারা আল্লাহর এবাদত থেকে গাফেল হবে না হ্যাঁ তবে মেয়ে লোকের জন্য মাসিক ঋতুস্রাব চলাকালীন অবস্থায় নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন সেজন্য মাফ রোজা মাফ করা হয় নাই তবে ওই অবস্থায় রোজা রাখবে না পরে কাজা করবে এটা ভিন্ন জিনিস আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া আছে কিন্তু এরকম অনুমতি যাদের জন্য দেওয়া হয় নাই তাদের জন্য কোন অবস্থাতে রোজা নামাজ মাফ হয় না এগুলো ভণ্ডামি কথা এই লোকগুলো নিজেরা নামাজ পড়ে না মানুষদেরকে মুরিদ বানিয়ে তাদের থেকে পয়সা কামাই করে এই জন্য এগুলোর থেকে বাঁচতে হবে আমাদেরকে আল্লাহ আমি সুরায় আবার একশো বারো নম্বর আয়াতের থেকে মোমিনদের কোয়ালিটি যে মোমিনদের যান মাল আল্লাহ ক্রয় করেছেন সেই মালগুলো কেমন হবে সেই মোমিনদের বৈশিষ্ট্যগুলো কি হবে সেগুলো আলোচনা করছি তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহামিদুন তারা সকল ক্ষেত্রে আল্লাহ তালার প্রশংসা করবে আল্লাহ রাব্বুল আলমিন যখন সুখের মুহূর্ত দান করবেন কোন নিয়ামত দান করবেন তারা বলবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো খবর শুনলে বলবে মাশাল্লাহ তাবারাক আল্লাহ কেউ কিছু দান করলে বলবে জাজাক আল্লাহ আল্লাহ তোমাকে উত্তম উত্তম বিনিময় দান করুক ভবিষ্যতের কোনো কাজের অঙ্গীকার করলে বলবে ইংসা আল্লাহ অতীতে কোনো নেয়ামতের কাজ পেলে বলবে আলহামদুলিল্লাহ সর্বক্ষেত্রে তারা আল্লাহর হামদ আল্লাহর প্রশংসা পেশ করবে এটা তিন নাম্বার গেল চার নাম্বার আসা সায়হন শব্দটার অর্থ হচ্ছে সিয়াহা অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় সব সময় দিন রাত আল্লাহর দিনের দাওয়াত পেশ করে যুদ্ধ করে লড়াই করে জেহাদ করে তাদেরকে বলা হয় শব্দের মূল অর্থ হচ্ছে সাঁতার কাটা সুরায় মুজাম্মেলে আপনারা দেখবেন ওখানে আছে আল্লাহ তালা নবীকে বলছেন يا আইয়ুহাল মুজাম্মিল قم الليل ইল্লা قليلا হে মুজাম্মিল আপনি রাতের বেলা জাগরণ করুন আবার আপনি কিছুক্ষণ ঘুমান ওইটার পর্যায়ে এক পর্যায়ে আল্লাহ বলছেন নিশ্চয় আপনাকে দিনের বেলায় লম্বা সাঁতার কাটতে হবে কি করতে হবে লম্বা সাঁতার কাটতে হবে সাঁতার কাটা কেন বলা হলো আপনারা জানেন নদীতে যখন নৌকা ডুবে যায় তখন যাত্রীরা মুক্তি পাওয়ার জন্য জীবন বাঁচাবার জন্য সাঁতার কাটে সাঁতার কাটতে গেলে অবিরাম বিরামহীন ভাবে হাত পা সঞ্চালন করতে হবে একটু ছেড়ে দিলে ডুবে যাবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের নবীজিকে বলছেন আয়াত হে নবী আপনাকে দিনের বেলায় দীর্ঘ সাঁতার কাটতে হবে এই সাঁতার মানে নদী না এই সাঁতার মানে হচ্ছে দিনের দাওয়াতের কাজ করতে গিয়ে দিনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে লড়াই করতে হবে যুদ্ধ করতে হবে বিরামহীন ভাবে একটু বিরাম দেওয়া যাবে না বিরতি নেওয়া যাবে না ঠিক আমাদের জন্য মনে রাখতে হবে আমাদেরকেও দিনের কাজ চালিয়ে যেতে হবে এই যে আপনারা মাঝে মধ্যে বসবেন আর বাকি সময় ভুলে যাবেন তা হবে না এখান থেকে যা শিখবেন ওটাকে সবার কাছে পৌঁছাতে হবে সব সময় ঘরে বসে ছেলে মেয়েদেরকে বাহিরে গেলে বন্ধু বান্ধবদেরকে স্বামীকে এরকম সকলকে সব সময় দিনের দাওয়াত পেশ করা এটা হলো চার নাম্বার কোয়ালিটি আসাইহুন তারা সাঁতার কাটে তার মানে সাঁতার কাটে অর্থ এই না যে সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটে নদীকে সাঁতার কাটে এই সাঁতার কাটা বলা হচ্ছে স্থায়ীভাবে বিরামহীনভাবে সারাক্ষণ তারা আল্লাহর দিনের দাওয়াত প্রচার করে নিজেদেরকে আল্লাহর দায়ী হিসাবে তৈরি করেছে এটা আমাদের কাজ করতে হবে চার নাম্বার গেল পাঁচ নাম্বার কোয়ালিটি আর তারা সব সময় সময় মতো আল্লাহর কাছে রুকু করবে কোন অবস্থাতেই রুকু আল্লাহর জন্য যে রুকু করা ফরজ নামাজের মধ্যে এটা বাদ দেবে না এরপরে ছয় নাম্বার হচ্ছে সাজিদুন তারা সেজদা করবে তার মানে নামাজ রোজা সেজদা এগুলো ঠিক মতো করবে এরপরে বলা হচ্ছে আল আমিরু নাবিল মারুফ সাত নাম্বার হলো আল আমিরু নাবিল মারুফ তারা সৎ কাজের আদেশ করবে আদেশ আদেশ করতে হলে পাওয়ার থাকতে হয় এজন্য ঐক্যবদ্ধ হতে হবে শক্তি অর্জন করতে হবে অন্যায় কাজের থেকে বাধা প্রদান এবং সৎ কাজের আদেশ জারি করতে হবে অনুরোধ না খালি এজন্য বলা হয়েছে আল আমেরু না বিল মারুফ তারা সৎ কাজের আদেশ জারি করে অন্যাহুনানিল মুনকার অসৎ কাজ থেকে তারা নিষেধ করে বাধা প্রদান করে আটটা হলো নয় নাম্বারে বলছেন তারা হাফিজুন সংরক্ষণকারী লেহদুদিল্লাহ আল্লাহর সীমানা আল্লাহর আইনের সীমানা আল্লাহর বিধানের সীমানা তারা সংরক্ষণ করে তারা কোনো ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কোনো ক্ষেত্রে তারা আল্লাহর আইনের সীমানা লঙ্ঘন করে না ব্যক্তিগত জীবনে আল্লাহ পর্দার হুকুম দিয়েছেন তারা সে পর্দার বিধানকে মেনে চলে পর পুরুষের সঙ্গে সুন্দর আওয়াজে কথা বলে না আমি মা বোনদেরকে অনুরোধ করবো আপনারা কেতাবুত তাওহিদ যারা নিয়েছেন এই কেতাবুত তাওহিদের শেষে দেখবেন মেয়ে লোকদের সম্পর্কে লেখা আছে নরম আওয়াজে পর পুরুষের সঙ্গে কথা বলা নিষেধ এরকম ভাবে বেপর্দা হওয়া নিষেধ এগুলো আল্লাহর আইন এমনি ভাবে আদালতে ব্যাংকে সকল ক্ষেত্রে আল্লাহর আইন সংরক্ষণ করতে হবে আমরা তো মুসলমান মসজিদে গেলে পুরুষরা আল্লাহর হুকুম মানে মেয়ে লোকেরা হয়তো নামাজ যারা পড়ে নামাজের সময় মানে দেখা যায় বেশিরভাগ আপনাদের কথা বলছি না বেশিরভাগ এরপরে মার্কেটে চলে যায় কিভাবে সৌন্দর্য প্রকাশ করা যায় সে কাজ করে এরপরে দেখবেন ছেলেদের সঙ্গে পার্কে বসে গল্প করছে এরকম ভাবে ভালোবাসা আজকে একজন মহিলা আমাকে প্রশ্ন করেছিল যে বিবাহ উত্তর ভালোবাসা করা জায়েজ কিনা আমি বললাম যেটা শয়তানি ভালোবাসা করা জায়েজ না বরং জরুরি বিয়ের পরে বিয়ের আগে না বিয়ের আগে কোনো ভালোবাসা নাই হা হ্যাঁ, বিয়ে করার জন্য প্রস্তাব হওয়ার পরে যদি প্রয়োজন হয় দেখার এটা অনুমতি আছে কিন্তু বিয়ের আগে এই যে ছেলে মেয়েরা একসাথে গল্প করে চলাফেরা করে মা বাপ তাদের সুযোগ দিয়ে দেয় জেনে রাখবেন হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন চোখের জেনা হাতের জেনা কানের জেনা নাকের জেনা এগুলো সত্য চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আল্লাহ যেটা দেখতে নিষেধ করেছেন মেয়ে লোকদের জন্য পুরুষ পুরুষ জন্য মেয়ে লোককে আল্লাহ বলছেন অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম এটা আপনি দেখবেন ওই যে কিতাবুত তাওহীদ যেটা আছে আপনাদের হাতে ওটার শেষের দিকে আয়াতগুলো দেওয়া আছে মমিন পুরুষদেরকে আল্লাহ বলছেন চক্ষু নিচু রাখার জন্য আবার মমিন মেয়ে লোকদেরকে বলেছেন চক্ষু নিচু রাখার জন্য এখন তারা চক্ষু নিচু রাখলো না আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন চোখ হচ্ছে শয়তানের একটা বিষাক্ত তীর এই চোখের মাধ্যমে একজনকে দেখে এরপরে ভালোবাসা তৈরি হয় তো চোখের মাধ্যমে দেখলে চোখের জেনা হলো এরপরে মুখে এটা নিয়ে কথা বলে মুখের জেনা হলো এরপরে কান দিয়ে তার কথা শুনে কানের জেনা হলো এরপরে অন্তরে কল্পনা করে অন্তরের জেনা হলো এইরকম হাত দিয়ে ধরলো হাতের জেনা হলো পা দিয়ে তার দিকে গেল পায়ের জেনা হলো এইগুলো অতিক্রম করার পরে সর্বশেষ হচ্ছে লজ্জাস্থান দিয়ে জেনা করা এই জন্য মা বোনদেরকে ভালো করে সতর্ক থাকতে হবে এই শয়তানের যেন তীর আমাদেরকে গ্রাস করতে না পারে চোখের হেফাজত করা আমি যে বিষয়টা বলছিলাম এরকম ভাবে আল্লাহর সীমানা রক্ষা করা যেটা বলা হচ্ছে সুদ খাওয়া যাবে না ব্যাংকে গেলে সুদ চলে আল্লাহ বলছেন সুদ হারাম আমাদের সরকারগুলো লাইসেন্স দিয়ে সুদকে হালাল করে দিচ্ছে আল্লাহ বলছেন চোরের হাত কাটার বিধান দিয়েছেন চোর বন্ধ করার জন্য ওরা সেটা বাতিল করেছে আল্লাহ তারা বলছেন মূর্তি পূজা করা যাবে না আমাদের সরকারগুলো সেই মূর্তি তৈরি করে করে রাস্তার মোড়ে বসাচ্ছে আর মানুষকে এই মূর্তি পূজায় বাধ্য করছে মানুষেরা মূর্তির সামনে ফুল দিচ্ছে এবং সেই একুশে ফেব্রুয়ারি সে সময় বাচ্চাদেরকে নিয়ে স্কুলের সামনে যে শহীদ মিনার নামে মূর্তি তার সামনে নীরবে দাঁড় করাচ্ছে এরপরে মূর্তি পূজা করাচ্ছে ফুল দেওয়াচ্ছে এই সবগুলো হচ্ছে পদে পদে আল্লাহর আইনের সীমা রেখা লঙ্ঘন করা আল্লাহ তারা বলছেন নয় নাম্বার কোয়ালিটি যে মোমিনদের থেকে আল্লাহ মোমিনদের যান এবং মাল ক্রয় করে নিয়েছেন তাদের সর্বশেষ কোয়ালিটি হচ্ছে এখানে এই আয়াতে আল হাফিজুন আলী হুদুদিল্লাহ তারা আল্লাহর হুদুদ আল্লাহর আইনের সীমানা তারা রক্ষা করে সংরক্ষণ করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বুখারির হাদিসে বলেন সই হাদিস এটা যে আল হালাল বাইয়েনুন অল হারাম বাইয়েনুন আল্লাহর পক্ষ থেকে হালাল স্পষ্ট হারাম স্পষ্ট কিন্তু বাইনা হুমা মুস্তাবি হাতুন এই দুইয়ের মধ্যবর্তী আছে কিছু মুস্তাবি হাত সন্দেহযুক্ত জিনিস এখন সরকারি যদি খাস ভূমি আছে যেখানে সরকারের পশুগুলো চারণ ভূমি আগে এরকম রাজা বাদশাদের ভূমি থাকতো তো ওখানে যদি কোনো ব্যক্তি মালিকানার কোনো বকরি বা কোনো ঘোড়া গিয়ে মুখ দিত তার শাস্তি হতো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই প্রত্যেকটা রাজা বাদশার যেমন সংরক্ষিত খাস ভূমি থাকে আল্লাহর সংরক্ষিত এলাকা আছে তা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ সমূহ আইন সমূহ এখন যেই রাখাল সতর্ক সে ওই নিষিদ্ধ এলাকার ধারে কাছেও যায় না ঠিক এরকম ভাবে যেই মমিনরা আল্লাহর কাছে যান এবং মাল বিক্রয় করে দিবে তারা আল্লাহর নিষেধ তো দূরের কথা আল্লাহর নিষেধের ধারে কাছেও যাবে না সন্দেহযুক্ত জিনিসগুলো তো তারা লিপ্ত হবে না এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দামা ইউরিবুকা ইলামালা ইউরিবুক সন্দেহযুক্ত জিনিসকে বর্জন করে সন্দেহ মুক্ত জিনিসগুলো গ্রহণ করো আমরা কোরআনুল করিমের সুরায় তবার একশো এগারো আয়াতে জানলাম যে আল্লাহ তালা মোমিনদের যান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে আল্লাহ হচ্ছেন ক্রেতা মমিন হচ্ছে বিক্রেতা মমিনের যান মাল হচ্ছে পণ্য আর জান্নাত হচ্ছে বিনিময় মূল্য এই মূল্য মালটা কেমন হতে হবে তার কিছু গুণ আমরা এখান থেকে জানলাম সুরায় তবার একশো বারো নম্বর আয়াতে এরপরে আমি আরো কিছু আলোচনা করছি সুরায় আল ইমরানের সতেরো নম্বর আয়াত থেকে আল্লাহ তালা সেখানে আরো কিছু কোয়ালিটি বয়ান করেছেন এই মোমিনদের এই গুণগুলো অর্জন করতে আপনারা খুব ভালো করে এগুলো শুনবেন যেন রমজানকে সামনে রেখে আমরা এই কোয়ালিটি এই গুণগুলো আমাদের মধ্যে অর্জন করতে পারি তাহলেই কেবলমাত্র আল্লাহ আমাদের জীবন এবং আমাদের মাল ক্রয় করে নিবেন নতুবা আল্লাহ আমাদের মাল কিনবেন না সেরেক যুক্ত বেদাত যুক্ত কুসংস্কার যুক্ত দুর্বল এরকম নোংরা এই পচা মাল আল্লাহ তালা কিনবেন না সেজন্য আরো কিছু কোয়ালিটি সুর আল ইমরানের সতেরো নম্বরে আল্লাহ বলছেন এখানে পাঁচটা আছে আগের নয়টা এখানে আছে পাঁচটা এটা আমরা এক এক করে শুনবো এক নম্বর আসবিরিন দুই নম্বর হচ্ছে আসদেকিন তিন নম্বর হলো আল কানিতিন চার নম্বর হলো আল মুনফিকিন পাঁচ নাম্বার হলো আল মুস্তাদ ফিরিন আসহার এক নাম্বার কোয়ালিটি এখানে আসাবিরিন এই মমিনরা হবে সাবিরিন ধৈর্যশীল অটল থাকবে তারা ধৈর্য মানে এই না যে আপনাকে একজন থাপ্পড় দিল এক গালে আর এক গাল পেতে দিলেন যে ভাই ব্যথা পেলেন কিনা যেটা আমাদের তাবলিগের ভাইরা বলে থাকে এরা দেখবেন এই তাদের যে ইসলাম সেই ইসলামে কারোর সঙ্গে মারামারি নাই কুফাররা মারবে আমরা মার খাবো না এটা না এই জন্য মনে রাখতে হবে সদর শব্দের অর্থ এটা না যে একজনে মারলো আমি ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে থাকলাম কিছু বললাম না সবর মানে হচ্ছে অটল বিপদে আপদে ধৈর্য ধারণ করা দৃঢ়তা ঠিক রাখা অটল থাকা যেন কোন রকম দুর্বলতা না আসে এটার নাম হচ্ছে সবর আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কাছে সাহাবের অভিযোগ করেন ইয়া রাসুল আল্লাহ আমরা তো মরে যাচ্ছি আপনি কি দোয়া করবেন না আল্লাহকে ডাকবেন না আমাদের জন্য আমরা তো শেষ হয়ে যাচ্ছি জুলুম নির্যাতনে মক্কা বসে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা আগের যুগে যারা ছিল তোমাদের আগে তাদের এক একজনকে লোহার পেরেখ মেরে রৌদ্রে চিত করে ফেলে রাখা হতো পরাত দিয়ে মাথা পর্যন্ত চিরে রাখা হতো তাদেরকে গর্ত করে তার মধ্যে জীবন্ত কবর দেওয়া হতো এরকম আল্লাহ রাসুল সাল্লাম সাবধান করেছেন মনে রাখতে হবে সাবর মানে হচ্ছে এই অটল থাকা বিপদে আপদে মানুষের তিরস্কার করলো মানুষের নির্যাতন করলো জুলুম করলো এক্ষেত্রে সবর করা কারণ দিনের কথা যদি সহিভাবে বলতে চান তাহলে জেনে রাখবেন আপনার উপরে বিপদ আসবে মানুষেরা তিরস্কার করবে আর যদি তাবলিগওয়ালাদের মতো খালি লাইলাহা মানে কিছুর থেকে কিছু হয় না আল্লাহর থেকে হয় দোকানে খাওয়ায় না চাকরিতে খাওয়ায় না ব্যবসা বাণিজ্য খাওয়ায় না আল্লাহ খাওয়ায় লাইলাহার মানে এইটা বলেন তাইলে আপনাকে কেউ কিছু বলবে না কিন্তু লাইলাহার মানে এটা নয় লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে লা ইলাহা কোন ইলাহ নাই কোন মাহবুদ নাই কারণ আনুগত্য করা যাবে না কোন বিধানদাতা নেই কোন সার্বভৌম ক্ষমতার মালিক নেই ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া এই ঘোষণা যদি আপনি করেন লাইলাহার এই মানে যদি বলেন জেনে রাখবেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যেভাবে গালিগালাজ করা হয়েছে নির্যাতন করা হয়েছে হত্যা করার চক্রান্ত করা হয়েছে আপনিও যদি লা ইলাহা ইল্লাল্লাহর ঠিক মতো সেই অর্থ প্রকাশ করেন লা ইলাহা কোন ইলাহ নেই কোন সার্বভৌম ক্ষমতার মালিক নেই কোন গণতন্ত্র মানি না সমাজতন্ত্র মানি না রাজতন্ত্র মানি না জনগণ ক্ষমতার মালিক মানি না এমপিরা ক্ষমতার মালিক মানি না এমপিদের আইন মানি না মানুষের তৈরি করার কোন বিধান মানি না ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া তাহলে কি এখনো এই সমাজে আমাদেরকে পাথর মারবে না পাথর মারবে গালি দিবে আমাদেরকে হত্যা করার চক্রান্ত করবে সেই জন্য মনে রাখতে হবে বিপদ আসবে এই জন্য আল্লাহ তালা বলছেন আর সবেরিন সবর করতে হবে অটল থাকতে হবে বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে ইমান থেকে সরে যাওয়া যাবে না এরপরে বলা হয়েছে সত্যবাদী হবে তারা সত্য কথা বলবে মিথ্যা কথা বলবে না সবর মানে আরেকটু কথা বলে নেই সবেরিনটা ওই যে এক শিক্ষক একটা তার কাছে একটা সাপ আসলো তো সাপ এসে বলল যে পীর সাহেবের কাছে পীর সাহেবের কাজ কি মানুষের জেহাদ স্ত্রিয়া নষ্ট করে দেওয়া তো পীর সাপ বললো সাপকে দেখো তুমি তো সাপ তোমাকে আমি মুরিদ বানাবো না তোমরা মানুষকে দংশন করো অন্যভাবে কাটো তো সাপ বললো যে না আমি ওয়াদা করছি আপনার সঙ্গে আমি কোনো মানুষকে দংশন করব না পীর সাপ বললো ঠিক আছে তোমাকে মুরিদ বানাইলাম কাউকে দংশন করবো না যাও জিকির আজগার করো সবক বাতাই দিল ওই সাপ জঙ্গলে গিয়ে পীরের বাতলানো সবক আদায় করতে লাগলো এরপরে ধান পাকা হয়ে গেল ধান খেতে ছিল কৃষক ধান কাটতে কাটতে রাত্র হয়ে গেল রাতের বেলায় কৃষক রশি পাবে কোথায় ধান আটি বাঁধার জন্য ওই সাপটাকে রশি মনে করে আটি বাঁধলো সাপ মনে মনে বলে দেখো আমি পীর সাহের কাছে অঙ্গীকার করেছি আমি কাউকে কাটবো না নতুবা আমি কেমন রশি এটা তুমি ঠিক পাইতা তো যাই হোক কৃষক আটি বাঁধে নিয়ে গেল বাড়িতে তারপরে খুলে রশিটা ফেলে দিল সাপ ঘাড় মোড়াতে মোড়াতে চলে গেল পিসাবের বাড়িতে আবার বলে হজুর আপনার কথা মেনে আমার তো ঘাড় ভাঙ্গা শেষ পীর সাহেব ব্যাপার কি কেমন ভাবে জিকির করেছো কেউ তো এ পর্যন্ত অভিযোগ করে নাই কয়ে না ওইটা না আপনি যে বলেছেন কাউকে দংশন করা যাবে না আমি সেজন্য দংশন করি নাই কৃষক আমাকে রশি মনে করে তারপরে ধানের আটি বেঁধে বাড়ি নিয়ে গেল আমার মাজা ভেঙে ফেলেছে ঘাড় ভেঙে ফেলেছে পীর সাহ বলল আমি তোকে তো দংশন করতে নিষেধ করেছি ফোস করতে নিষেধ করি নাই তুই যদি ওই কৃষক যখন তোকে রশি মনে করে ধরলো ওই সময় ফোস করতি দেখতি কৃষক তিনটা লাভ দিয়ে একেবারে দিল্লি পার হয়ে আমেরিকার হোয়াইট হাউস ছেড়ে ছত্রিশ হাজার ফুট উপর গিয়ে বসে থাকতো বুশ দেখেন নাই কেমন করেছিল আমাদের মনে রাখতে হবে আজকে মুসলমানরা সবরের ভুল ব্যাখ্যা করার কারণে মিথ্যা ব্যাখ্যা করার কারণে আজকে মুসলিমদেরকে কুফাররা হত্যা করছে জুলুম নির্যাতন করছে বসনিয়াতে চেসনিয়াতে মারলো কাশ্মীরে মারলো আফগানিস্তানে হত্যা করছে ফিলিস্তিনে হত্যা করছে ইরাকে হত্যা করছে আর আমাদের মুসলমানরা ঠান্ডা ভাবে সব নির্যাতন সহ্য করে নিচ্ছে এই মনে রাখতে হবে আর সবের মানে হচ্ছে অটল থাকা এরপরে দুই নম্বরে পিন সত্যবাদী কোন মমিনরা মিথ্যা বলবে না এটা মনে রাখতে হবে আমাদের প্রত্যেকের এই গুণগুলো অর্জন করতে হবে এখন আমি সুরায় আল ইমরানের সতেরো নম্বর আয়াত থেকে বলছি আর পিন তারা সত্যবাদী হবে মুনাফিকরা মিথ্যা কথা বলে হাদিসে বলা আছে আয়াতুল মুনাফিকে সালাসুন মুনাফিকদের লক্ষণ তিনটা এক নম্বর হচ্ছে যে তারা যখন কথা বলে ইদা হাদ্দাসা কাজাবা কথা বললে মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে খেলাফ করে ওয়াইদা না খানা আমানত রাখলে খেয়ানত করে এজন্য আপনারাও আমরা সবাই এই দুই নাম্বার যেটা বলা হলো সাদেকিন এটা অর্জন করব তিন নাম্বার আল কানেতিন কানেতিন মানে হচ্ছে অল্প তুষ্ট কেবল চাই আরো চাই হাদিসে বলা আছে বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কোনো জিনিস পূরণ করতে পারবে না দুনিয়াতে যত সম্পদ অর্জন করবে আরো সে চায় আরো চায় আরো চাই এজন্য মমিনদের একটা সিফাত হচ্ছে আলকানিতিন তারা অল্পতে তুষ্ট থাকে আল্লাহ তারা যা দিয়েছেন তার জন্য শুক্রিয়া আদায় করে মাল উপার্জন করা যায় না তবে মনে রাখতে হবে এই উপার্জন করতে গিয়ে যেমন নৌকা পানিবিহীন চলতে পারে না কিন্তু পানি যদি নৌকার ভিতরে ঢুকে তাহলে এই পানি নৌকা ডুবার কারণ হয়ে যায় ঠিক তেমনি ভাবে দুনিয়ায় চলতে হলে আমাদেরকে দুনিয়ার সম্পত্তির প্রয়োজন আছে মালের প্রয়োজন আছে কিন্তু সেই মাল আমাদের অন্তরে স্থান দেওয়া যাবে না মালের মোহাব্বত তৈরি করা যাবে না এজন্য আল্লাহ বলছেন আল কনে তিন চার নাম্বার হচ্ছে অল মুনফিকিন তারা ইনফাক করে আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে এই যে দিনই কাজে ব্যয় করা সবচেয়ে জরুরি কাজ আপনারা এই যে কিতাবুল আকায়েদ হাতে পেয়েছেন আপনারা সূচি পড়লে হয়তো বুঝতে পেরেছেন মানব জীবনের ইসলামের জন্য যে আকিদাগুলো জানা দরকার কত জিনিস এখানে লেখা হয়েছে এখানে কোনো কিস্সা কাহিনী নাই কোন পীরের কাহিনী না পীরের গল্প না সম্পূর্ণ কোরআন এবং হাদিসের দলিল দিয়ে তারপরে লেখা হয়েছে এই কিতাবটা ছাপাতে গিয়ে আমাদের দুই লক্ষ টাকার উপরে খরচ হয়েছে দুই হাজার কপি দুই লক্ষ টাকার উপরে এক এক কপি যদি একশো করে ধরেন তাতেও এক দুই লক্ষ টাকা তাহলে আমরা এটা খরচ আমাদের পড়েছে বাধাইটা দেখেছেন কি মজবুত বাধাই কাগজগুলো ভালো ছাপাগুলো ভালো এটা আপনারা পারেন এই জিনিসগুলোকে এক একজনে একশো কপি বা পাঁচশো কপি এটার ছাপার খরচ দিতে পারেন তাহলে আমরা বিলি করতে পারি হাদিয়া দিয়ে মানুষকে তো এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করা অন্তর্ভুক্ত এরকম ভাবে জীবন থাকতে সৎকা জারিয়ার কাজ করা যাওয়া আর সৎকা জারিয়ার সবচেয়ে ভালো কাজ হচ্ছে দিনই এলেম প্রচারে অংশগ্রহণ করা আপনারা এই যে দাওয়াতের কাজ করছেন এটাও সৎকা জারিয়া আপনি দাওয়াত দিচ্ছেন একজনকে সে দাওয়াত দিবে আরেকজনকে একজনকে একটা দাওয়াত দিয়ে অথবা একটা সহি কিতাব দিয়ে আপনি তাকে উপকার করলেন এই আপনারা পরস্পরে হাদিয়ে দিবেন উপহার দিবেন এই কিতাবগুলো আর কিতাবগুলো দেওয়ার সাথে সাথে আপনি দাওয়াত দিয়ে দিবেন এই কিতাবে কি কি আছে আপনি যেমন এখানে এসে আপনাদেরকে বলেছি আপনারা সূচিটা পড়ে নেন কেন এই সূচিটা পড়ার মানে হচ্ছে কিতাবটা পড়ার জন্য উদ্বুদ্ধ করা কি আছে তা উপলব্ধি করা আপনি এরকম ভাবে যাকে দিবেন তাকে এই সূচিটা পড়তে বলবেন বা নিজে পড়ে শোনাবেন তাকে তার ভিতরে জানার আগ্রহ তৈরি করবেন সে বুঝবে যে আমি অনেক কিছু জানি না প্রশ্নগুলো করলে তারপরেই সে পড়তে উদ্বুদ্ধ হবে এইভাবে আপনি যদি একজনকে দাওয়াত দান করেন আপনার মাধ্যমে সারা জীবনে যদি একটা লোক হেদায়ত প্রাপ্ত হয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সহি হাদিসে বলেন রজলান তোমার মাধ্যমে আল্লাহ তারা যদি একজন মানুষকে হেদায়ত দান করেন খায়রুল্লাহ কামিন হমরিন নাম সেটা তোমার জন্য আরবের সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল লাল উট আল্লাহ রসুল বলেন তার চেয়ে উত্তম কাজে আপনারা মনে রাখবেন যদি আপনার মাধ্যমে একটা মেয়ে লোক একটা মা একটা বোন আল্লাহর দিনের পথে চলে আসে ইসলামের পথে চলে আসে তাহলে সে সারা জীবন যে আমল করবে তার একটা অংশ আপনার আমল নামে পৌঁছতে থাকবে আবার সে যাকে দাওয়াত দিবে সেখান থেকে কেয়ামত পর্যন্ত আপনার মাধ্যমে যে হেদায়ত পেল তার মাধ্যমে যে হেদায়ত পেল তার মাধ্যমে যে হেদায়ত পেল সে তার সন্তানদেরকে ভাইদেরকে স্বামীকে যাদেরকে দাওয়াত দিবে এই সবগুলোর সবের আমল আপনার আমল নামে পৌঁছতে থাকবে যেটা আপনি দাওয়াত দিয়েছেন এই জন্য মনে রাখতে হবে এই দিনই কাজে আপনারা যান মাল ব্যয় করবেন সময় ব্যয় করবেন অর্থ ব্যয় করবেন কিতাব কিনে হাদিয়া দিবেন আরো যদি কারো সচ্ছলতা থাকে তাদেরকে বলবেন যে এরকম কিতাব ছাপানো হচ্ছে না আমাদের আরো কিছু কিতাব লেখা আছে অর্থের অভাবে কিতাবগুলো ছাপানো হচ্ছে না তো এই জন্য আপনারা এই মুনফিকিন এটা চার নাম্বার কোয়ালিটি মুনফিক মানে হচ্ছে আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে অর্থ সম্পদ ব্যয় করে আল্লাহর দেওয়া অর্থ আল্লাহর দেওয়া সম্পদ যারা ব্যয় করে এরপরে পাঁচ নাম্বার কোয়ালিটি আল্লাহ বলছেন করে করে ক্ষমা চায় বিল আসহার ভোর রাত্রে উঠে গভীর রজনীতে আল্লাহ রাব্বুল প্রত্যেক রাতের শেষ অংশে প্রথম আসমানে অবতীর্ণ হন আর ডাকেন আল্লাহমিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ আচ্ছ কোন ব্যক্তি যে আল্লাহর কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দিব আলামিন মুস্তারজিকিন ফারজুক আল্লাহ আছো কোন ব্যক্তি আমার কাছে রিজিকের জন্য আবেদন করবে আমি তার রিজিকের ফয়সালা করে দিব আল্লাহ মুবতালান ফাউ আফিয়াহু আছো কোন বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে বিপদে পড়ে প্রার্থনা করবে রোগ মুক্তির জন্য আবেদন করবে আমি তার রোগের মুক্তি দান করব রোগের থেকে মুক্তি দেওয়ার মালিককে রিজিক দেওয়ার মালিককে এরকম বিপদ থেকে উদ্ধার করার মালিককে আল্লাহ আল্লাহর কাছে চাইতে হবে এজন্য এই সুরা আল ইমরানের সতেরো নম্বর আয়াতের সর্বশেষ বক্তব্য হচ্ছে আল্লাহর কাছে গভীর রজনীতে ভোর রাত্রে শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে ক্ষমা চায় ফার করে এইখানে বলা হয়েছে পাঁচটা আগের চার নয়টা এই সুরা আল ইমরানের সতেরো নম্বর আয়াতে পাঁচটা মোট হলো চোদ্দটা এরপরে সুরায় আল মোমেনুন এইখানে আছে আরো কয়েকটা গুণ এখানে আল্লাহ তারা বলছেন কদ আফলাহাল নিশ্চয় সফল হয়েছে ওই মোমিনরা আপনি যে এই গুণগুলো অর্জন করতে পারেন এবারে আল্লাহ তারা আপনাকে সার্টিফাই করছেন কদ আফলাহাল মিনুন নিশ্চয় সফল হয়েছে ওই সকল মুমিনরা আল্লাহ এক হচ্ছে রমজান মাসে রোজা রাখা এটা তো জরুরি তবে মেয়ে লোকদের যদি ওজোর থাকে সেক্ষেত্রে আল্লাহ সুযোগ দিয়েছেন তারা অন্য সময় রাখবে রমজান মাসে রোজার ফজিলাত সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কুল্লু আমাল ইবনে আদম লাহুল হাসানাতু বিআশরাম সালিহা ইলা সাবি'মিয়াতি আদমের যে কোনো ন্যাক আমল সব আমলগুলো দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় আল্লাহ তালা বলেন ইল্লা সিয়াম তবে রোজা ছাড়া আনাজিবি রোজা যেহেতু শুধুমাত্র আমার জন্য রাখা হয় আমি কেবলমাত্র এর প্রতিদান দিব বিনিময় দান করব আল্লাহ নিজেই এর বিনিময় দিবেন আল্লাহ তারা বলছেন তারাকা শাহওয়াতাহুয়া তামাহুয়া মিন রোজাদার ব্যক্তি তার শাহওয়াত তার খানা পিনা এই সবগুলো আমার জন্য ত্যাগ করে আমি তার জন্য নিজে প্রতিদান দান করব রোজা সম্পর্কে আল্লাহ রসুল আরো বলেন মানসাম রমাদান ইমান যে ব্যক্তি রমজান মাসে ইমানের সঙ্গে সবের উদ্দেশ্যে রোজা রাখে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেন তবে শর্ত আছে পূর্ণ ইমান শেরেক মুক্ত ইমান আপনারা আমার ওই কিতাবুল আকায়েতটা ভালো করে পড়বেন দেখবেন শেরেকের চ্যাপ্টারে একেবারে লম্বা আলোচনা আছে শিরিক করলে কি অসুবিধা কোরআনে আল্লাহ তারা বলেছেন যে শিরিক যদি কোনো ব্যক্তি করে তাকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না এর উপরে আয়াত দেওয়া আছে অনেকগুলো আয়াত আল্লাহ তারা বলছেন ইন্নাহু মাইয়ুশিক বিল্লাহি ফাকাদ হাররাম আল্লাহ আলাইহিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এজন্য আপনারা শিরিক সম্পর্কে জানবেন শিরিক কি শিরিক হচ্ছে আল্লাহর মধ্যে বান্দার মধ্যে ভায়া মাধ্যম নির্ধারণ করা যেমন আমাদের সমাজে অনেকে পীরদেরকে ভায়া মনে করে কবরওয়ালাকে ভায়া মনে করে এরকম সবে বরাতে আপনারা দেখেছেন ঢাকার শহরের মাজারগুলোতে টাকা পয়সা দিয়ে মানুষ স্তূপ করে ফেলেছে এগুলো বেদাতার এবং শিরিক কবরওয়ালার কাছে প্রার্থনা করা শিরিক কোন জীবিত মৃত্যু মানুষকে আল্লাহর মধ্যে ভায়া মাধ্যম মনে করা কি শিরিক এগুলো আমাদেরকে বর্জন করতে হবে এরপরে সহি নিয়াত করে রোজা রাখতে হবে এরপরে রমজান মাসে কেয়াম কেয়াম মানে হচ্ছে রমজান মাসে আমরা যে তারা বিশাল আদায় করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন অমান কাম রমাদান ইমান সাবান যে ব্যক্তি রমজান মাসে কেয়াম করলো অর্থাৎ দাঁড়িয়ে এবাদত করলো ইমানের সঙ্গে শর্ত হচ্ছে ইমানের সঙ্গে সেরেক মুক্ত ভেজাল মুক্ত ইমান অর্জন করে সবের উদ্দেশ্যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন গফির আল্লাহ মা তাকাদ্দাম মিং দাম্বিহি আল্লাহ তালা তার পিছনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন তাহলে দুই নম্বর হলো সিয়াম পালন করা কেয়াম করা সিয়াম কেয়ামুল লাইল তারাবি তাহাজ্জুদ এগুলো এরপরে তিন নম্বর হলো এত আম মানুষদেরকে খাদ্য খাওয়ানো গরিব দুঃখী অসহায় মানুষকে রমজানে বেশি করে খানা খাওয়ানো এটা আমরা করব দান খয়রাতকে বৃদ্ধি করে দেওয়া আজ হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এমনি বেশি করে দান করতেন আর রমজান মাস এলে আরো বেশি দান করতেন হাদিস আল্লাহ রসুল সাল্লাহামকে বলা হয়েছে যে কান আজওয়াদ আন্নাস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন আর সবচেয়ে বেশি দান করতেন রমজান মাসে এটা বোখারি তিরমিজি হাদিস আনাস থেকে বর্ণিত তিনি বলেন যে কান রসুল্লাহ সাল আলী সাল্লাম আজওয়াদ আল্লাহ রসুল সাল্লাম বেশি বেশি দান করতেন রমজানে আমরাও রমজানে বেশি দান করব রমজান মাসে আমরা আমাদের যে দিনই কাজগুলো আছে বিশেষ করে অন্য অন্য ক্ষেত্রে দান করার লোক বহুত পাওয়া যায় কিন্তু আমাদের দিনই কাজগুলো যে আছে আপনারা জানেন আমাদের একটা মার্কাজ আছে সেই মার্কাজের মাধ্যমে আমরা রমজান মাসে এই মাদ্রাসার আলেমদেরকে কম্পিউটার প্রশিক্ষণের নামে তাদেরকে জড়ো করি এবং গোটা রমজান মাস তাদের থাকা খাওয়া ফ্রি তাদেরকে আমরা কম্পিউটার শিখাই আসলে এটা একটা সাইনবোর্ড মূলত এই তাওহিদে দাওয়াত শিখানো কারণ আলেমদের বিকল্প নেই দাওয়াতের কাজ করার জন্য কিন্তু দেখা যায় আলেমরা কাহিনী কেসরা কাহিনী শিরিক বেদাত শিখায় তাবিজ কবজ শিখায় কোরআন খতম পড়া শিখায় অথচ এগুলো সম্পূর্ণ বেদাত এই জন্য আমরা এই আলেমদেরকে রমজান মাসে শিক্ষা দেই আপনারা এক্ষেত্রেও দান খরাত করবেন এটা আপনাদের কাছে দাবি জাকাতের টাকা থেকে ফেতরা থেকে আপনারা আদায় করবেন তো যাই হোক রমজান মাসে তিন নম্বর কাজ হচ্ছে সাদাকা করা দান করা চার নম্বর কাজ হলো এতাম উত্তম মানুষদেরকে খাদ্য খাওয়ানো পাঁচ নম্বর হলো আল ইস্তেহাদ ফি কেরাতিল কোরআন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত করা কোরআনের অর্থ বোঝা এবং কোরআনের গবেষণা করা কোরআনকে আমল করা কোরআনের দাওয়াত পেশ করা এটা আপনার রমজান মাসে বেশি করে করবেন কারণ রমজান মাসেই কোরআন নাজির হয়েছে এই রমজান মাসে বেশি বেশি আপনারা দাওয়াতের কাজ করবেন কোরআন শরীফ তেলাওয়াত করার সময় কান্নার ভাব আসবে আপনারা মানুষে যে সুরসার দিয়ে কোরআন তেলাওয়াত করে এটা আসলে সহি না সহি হচ্ছে মূলত কোরআনের ভিতরে চিন্তা করা গবেষণা করা অন্তরের ভিতরে নাড়াচাড়া সৃষ্টি করা রাম যখন কোরআন পড়তেন চোখে পানি আসতো তো আমরা সেটা করব আল্লাহর কালামকে পড়ব কান্নাকাটি করবো আল্লাহর কাছে গোপনে চোখের পানি ঝরাবো রমজান মাসে এটা আল্লাহর কাছে বড় প্রিয় এটা আমরা করব তারপরে রমজান মাসে আমরা আর একটা বেশি করবো যাদের সুযোগ আছে এতে কাফ করা মেয়ে লোক এতে কাফ করবে ঘরে বসে একটা নির্দিষ্ট জায়গা করে সেখানে এতে কাপ শেষে দশ দিন এতে কাপ করা যাতে করে আপনার সবে কদর আপনারা অর্জন করতে পারেন আমি দেখেছি গত বছর পুরো রমজান মাসে মক্কায় ছিলাম এবারও যাওয়ার খেয়াল আছে শেষ দশ দিন কমপক্ষে মক্কাতে থাকার খেয়াল তো আমি আপনাদেরকেও বলবো যে আপনারাও যাদের সুযোগ আছে রমজান মাসে ওমরা করতে যাও ওমরা করতে যাবেন এদিক সেদিক ঘোরাফেরা না করে এই ব্যাংকক সিঙ্গাপুর না ঘুরে রমজান মাসটা মক্কা মদিনায় কাটাবেন দেখবেন যে আল্লাহর রহমত কিভাবে পাওয়া যায় রমজান মাস সারা রাত্রে এবাদত চলে মক্কাতে প্রথমে এশার নামাজ হয় তারপরে তারাবি হয় তারাবির পরে একটু বিশ্রাম নিয়ে বাইরে খাওয়া দাওয়া করে আবার এসে একটার থেকে কেমন লাইল শুরু হয় একেবারে সেহরির আগ পর্যন্ত এরপরে সেহরি খেয়ে তারপরে ফজর এই ফজরের নামাজ পড়ে আমরা ঘুমাতাম তো মনে রাখবেন রমজান মাসের রাত্রটাকে বেশি করে আল্লাহর জন্য কাটানো এরপরে রমজান মাসে লাইলাতুল কদরকে তালাশ করা এজন্য এবাদত করা এরপরে বেশি বেশি করে জিকির দোয়া ইস্তেকফার করা আল্লাহর কাছে বেশি করে জিকির করা দোয়া করা ইস্তেকফার করা এরপরে রমজান মাসে খেলাধুলা হাসি তামাশা এগুলো বর্জন করা এইভাবে আমরা রমজানকে পালন করব আজকে আলোচনা ছিল আমার মূলত রমজানকে সামনে রেখে আমরা রমজানকে কিভাবে স্বাগত জানাবো রমজানকে কিভাবে বরণ করব রমজানে আমরা কি করব তো প্রথম কাজ হচ্ছে এই আমরা রমজানের প্রস্তুতির জন্য সর্বপ্রথম নিজের আকিদার ভিতর থেকে সমস্ত শিরিক বেদাতকে বর্জন করে আমরা নিজেরা পূর্ণ ইসলামে প্রবেশ করব ইসলামে প্রবেশ করতে প্রথমে দুইটা সাক্ষী দিতে হয় আশাহাদু আল্লাহ ইলাহ একটা ও আশাহাদু আন্না মোহাম্মদ আব্দুল রাসুল একটা এই দুই সাক্ষী বুঝে শুনে দিতে হবে আমরা কিসের সাক্ষী দিচ্ছি আমি গত আলোচনায় বলেছিলাম আমাদের দেশের মানুষ মুসলমান কালমা কালমা পড়েছে কিন্তু বুঝে নাই এই কালমা পড়ার দ্বারা লাভ নাই আমাদের মনে রাখতে হবে দুনিয়ার আদালতে যদি কেউ যায় সাক্ষী দেওয়ার জন্য আদালত জিজ্ঞেস করো তুমি কে কয় যে আমি তো খুনের মামলা সাক্ষী বলে আচ্ছা বলো কে খুন করেছে কয় তা তো জানি না কাকে করলো কয় তাও জানি না আদালত কি বলবে বেটা ফাইজলামি করার জন্য আসছো জেলে ঢুকে দেবে পুলিশ ডাকো আমরা এরকম সাক্ষ্য দিচ্ছি সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহা নেই কোন মাহবুদ নাই আর অপর দিকে আল্লাহর সাহেব আইন একটা মানি না এরা মুসলমান দাবি করে আমি বলি আল্লাহ আল্লাহ ছাড়া কারো সার্বভৌম ক্ষমতার মালিক নাই আবার আমরা বুঝি যে দেশের জনগণ সমস্ত ক্ষমতার মালিক সংসদ সমস্ত ক্ষমতার মালিক এরা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে তাদেরকে আমরা মানি আবার সাক্ষ্য দেশাদুল্লাহ ইল্লাল্লাহ এই জন্য মনে রাখতে হবে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান মানি না আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না আল্লাহ ছাড়া কারো আনুগত্য করবো না আল্লাহ ছাড়া কাউকে আলিমুল গায়েব মানব না আল্লাহ ছাড়া কাউকে ভাগ্যের পরিবর্তনকারী মানব না আল্লাহ ছাড়া কাউকে রিজিক রিজিকদাতা মানব না খাদ্যদাতা মানব না আল্লাহ ছাড়া কাউকে ভালো মন্দের মালিক মানব না সব কিছুর মালিককে এইটা হচ্ছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আর এর বিকল্প করলে তার নাম শিরিক তাও হেদের বিপরীত কি তাওহিদের বিপরীত কি শিরিক আমরা তাওহিদ গ্রহণ করব শিরিক বর্জন করব এই জন্য আমি বারবার বলছি আপনাদেরকে শিরিকের চাপ্টার খুব ভালো করে পড়বেন কিতাবুল আকায়তটা নেবেন যারা যদি কম হয়ে থাকে আমরা পৌঁছে দিব অসুবিধা নেই অনেক কিতাব আছে প্রায় দুই হাজার কিতাব আমার বাসায় আছে রাখার জায়গা নাই আপনারা ভালো করে পড়লে বুঝবেন যে বইটার কত মূল্য বাজারে আলহামদুলিল্লাহ এরকম কোন বই আপনারা পাবেন না যে বইতে ইসলামী আকিদার একটা প্যাকেজ পুরো বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে হ্যাঁ তো এই জন্য আপনারা এটা পড়বেন সেরেক থেকে বাঁচা দুই নাম্বার বললাম কি বেদাত থেকে বাঁচবেন বেদাত মানে হচ্ছে ইসলামের নামে এবাদতের নামে নতুন তৈরি করা এবাদত তার নাম কি বেদাত বেদাত মানে কি বেদাত মানে হচ্ছে সবের উদ্দেশ্যে নতুন যে তৈরি করা এবাদত এগুলো বেদাত যেমন আমাদের দেশে মানুষ মরলে তিন দিন পরে খতম পড়ায় মিলাদ পড়ায় চল্লিশে করায় এগুলো সব বেদাত এরকম খতম পড়ায় কোরআন শরীফ পড়ায় মানুষ মরলি ডাক দেয় হুজুদেরকে এটা জানে রাখবেন পয়সার বিনিময়ে মৃত্যু ব্যক্তির নামের জন্য তসবি পড়া তাহালিল পড়া খতম পড়া সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম এই যে ব্যক্তি পড়ে সেও হারাম কাজ করে যে পড়ায় সেও হারাম কাজ করে এই সমস্ত বেদাতগুলো করছে সবে বরাতে আপনারা দেখেছেন সবে বরাতে মানুষেরা হালুয়া তৈরি করেছে রুটি খেয়েছে গরু গোস্ত খেয়েছে আলোক সজ্জা করেছে এই যে কতগুলো তারপরে কি কি নামাজ তৈরি করেছে বারো রাগাত নামাজ পড়তে হয় প্রত্যেক রাতে তিনবার কুলহল্লা পড়তে হয় এরা আমরা হাদিস কোরআনে পাইনি কোথাও মানুষ তারা তৈরি করেছে এই সবে বরাতে গোসল করতে হয় এগুলো সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা জাল এবং এগুলো সব তৈরি করা মানুষের মানুষেরা এই সবে বরাতে কবরে দৌড়াইলো মাজারে টাকা দিল মাজারে গিয়া প্রার্থনা করলো এই সমস্ত শিরিক বেদাত গুলো থেকে আমাদেরকে বর্জন করতে হবে এই জন্য দেখবেন ওই বইটাতে লেখা আছে আমাদের দেশে প্রচলিত শিরিক দেখবেন ওই বইটার মধ্যে আছে প্রচলিত শিরিক বেদাত এটাও পড়বেন তাহলে আপনারা দেখবেন আপনার মধ্যে কি কি আছে যেগুলো আছে ওগুলো বর্জন করবেন এজন্য এবাদত কবুল হওয়ার জন্য প্রথম তাও গ্রহণ করবেন শিরিককে বর্জন করবেন এরপরে ওয়াসাদন্না মোহাম্মদ আব্দুর রসুল মানি মোহাম্মদ সাল্লাহ আদর্শ আমরা মানবো তার তরিকা মানবো তার তরিকার বিপরীতের ওটা বেদাত ওর নাম কি সুন্নাতের বিপরীত কি বেদাত সুন্নাতের বিপরীত কি তাওহিদের বিপরীত শির্ক আর সুন্নাতের বিপরীত বেদাত এগুলো বর্জন করব। শিরিক বেদাতকে বর্জন করব হেদ এবং সুন্নাকে গ্রহণ করব এবং এই জন্য আমরা আরো বেশি বেশি পড়াশোনা করব আল্লাহ তালা আমাদের সকলকে রমজান মাসকে সামনে রেখে রমজানের প্রস্তুতি স্বরূপ সমস্ত শিরিক বেদাতকে বর্জন করে তাও হেদ এবং সুন্নাকে গ্রহণ করে কোরআন হাদিসের ইসলামকে অনুসরণ করে আমাদের প্রচলিত সব ধ্যান ধারণা এবং সমস্ত রসম রেওয়াজকে বর্জন করে কোরআন সুন্না মোতাবেক আমাদেরকে সত্যিকার মুসলিম অর্থফিক দান করুন আমিন ওসল্লাহ আলা নবীন মোহাম্মদ আলহি ওসাবি আজমাইন সুবহান আল্লাহ বিহামদি সুবহানাক আল্লাহ বিহামদিকা সাদু আল্লাহ ইল্লাম أتوب إليك